সাল্লি আলী আল্লাহ বারিক আলী এই দিন যে দিন ইসলাম কোরআন এবং হাদিসের আকারে নবী করিম সাল্লাহ ইসলাম ছেড়ে গেছেন তার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং নিয়েছেন আল্লাহ পাক কোরআন করিম ইরশাদ করেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় আমি নাজিল করেছি উপদেশ অর্থাৎ কোরআন এবং হাদিস এবং নিশ্চয় আমি তার সুরক্ষা করব ওয়াইনাহুল হাফেজুন আমি তার অবশ্যই হেফাজত করব আল্লাহ পাক কোরআন এবং হাদিসের যা হচ্ছে উপদেশ যার নাম হচ্ছে জিকির কোরআনে করিমে বিভিন্ন জায়গায় কোরআনুল করিমকে জিকির বলে আখ্যায়িত করা হয়েছে কারণ কোরআন হচ্ছে উপদেশ নবী করিম সাল্লামের হাদিস তার আদর্শ তার সন্ন্যত হচ্ছে উপদেশ জাতি রয়েছে মানব জাতির জন্য উপদেশ তার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন কোরআনে করিমের হেফাজত নবী করিম সাল্লাহ ইসলামের জামানায় লিখিত আকারে হয়ে গেছে সাহাবাই কেরামদেরকে লিখিয়ে দিয়েছেন এবং তা একত্রিত হয়ে গেছে অবকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহর জামানাই তারপরে বিভিন্ন কপি তৈরি হয়ে বিভিন্ন শহরে পাঠানো হয়েছে উসমান রাজি আল্লাহ তালাহর জামানাই হাদিসের হেফাজত আল্লাহ পাক করেছেন বড় বড় আইম্মাই কেরাম মহাদিসেন কেরাম হাদিসের পণ্ডিত যারা যাদেরকে আল্লাহ পাক হাদিসের খেদমতের জন্য সৃষ্টি করেছিলেন তাদের দ্বারা আল্লাহ পাক হাদিসেরও হেফাজত করেছেন জাল থেকে জয়ীফ থেকে বিভিন্ন রকমের যে সহি হাদিসের মধ্যে সংমিশ্রণ ঘটেছে দুর্বল হাদিসের ভিত্তিহীন বাতিল পন্থীদের বাতিল মন গড়া কথাবার্তার সেগুলি থেকে হেফাজতের জন্য বহু মহাদেশহীনদেরকে হাদিসের পণ্ডিতদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এ উম্মতে তাদের শিরোমণি হচ্ছেন আমিরুল মেনিন এমাম বখারি রহমতুল্লাহ আলহ যাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন এই হাদিসের খেদমতের জন্য যার সংকলিত হাদিসের কিতাব সহি আল বুখারি সবচাইতে সহি বিশুদ্ধ হাদিস এবং এই উম্মতের সমস্ত আইম্মাই কেরাম অলামাই কেরাম ফোকাহাই কেরাম সবার ঐক্যমত রয়েছে হানাফি সাফে মালিকি হাম্বেলি সমস্ত মজহাবের অলমাই কেরামদের ইজমা রয়েছে যে কোরআনুল করিম আল্লাহর কিতাব তারপরে স্থান হচ্ছে এমাম বুখারি রহমতুল্লাহ আলাইর সংকলিত সহি কিতাব সহি আল বুখারি এই এমাম বুখারি রহমতুল্লাহ আলাইর জীবনী সম্পর্কে তার কিতাব সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য বড় বড় কিতাব লেখা হয়েছে এমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাই একটি কিতাবই লিখেছেন এমাম বুখারি রহমতুল্লাহ আলাইর জীবনী সংক্ষেপে এবং তার সাথে তার কিতাবের পরিচিতি তার কিতাবে সোহেল বুখারির মানুষকে পরিচয় দানের জন্য একটি কিতাব লিখেছেন যে কিতাব কয়েকশো পৃষ্ঠায় রয়েছে যে কিতাবের নাম হচ্ছে হাদিউস সারি হাদিউস সারি অপর নাম হচ্ছে এই কিতাবের ফথুল বাড়ির ভূমিকা মোকদ্দমা মোকদ্দমা তো ফাথিল বাড়ি সহি বখারির যে তিনি ভাষ্য লিখেছেন সারহা ফথুল বারি বারো খণ্ডে রয়েছে বারো খণ্ডে বোখারি শরীফের ভাষ্য রয়েছে ওই বারো খণ্ড ভাষ্যের একটি ভূমিকা রয়েছে আমরা ভূমিকা লিখি বা অনেকে বই পড়ি দু চার পাতার নয় ভূমিকা হয় এক পাত দুই পাতা তিন পাতা চার পাতার ভূমিকা হয় হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাই এমাম বখারি রহমতুল্লাহ আলের কিতাবের যে ভাষ্য লিখেছেন তার ভূমিকায় হচ্ছে এক খণ্ড প্রায় কাছাকাছি পাঁচশো পৃষ্ঠার যে কিতাবের নাম হচ্ছে ভূমিকার নামই হচ্ছে হাদিউসারি সারি তো এই কিতাবে বিস্তারিত তার কিতাবের পরিচিতি তার জীবনী পাওয়া যাবে এছাড়া বহু কিতাব লেখা হয়েছে ইমাম বখারি রহমতুল্লাহ জীবনীর ওপর এবং তার কিতাবের পরিচয় দানের ক্ষেত্রে ইমাম বখারি রহমতুল্লাহ সম্পর্কে এই অল্প সময়ে এক ঘন্টা সোয়া ঘন্টা খুব বেশি সময় আমাদের কাছে রয়েছে এর মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে তার জীবনী সম্পর্কে কিছু কথা জানাবার চেষ্টা করব যাতে করে এইরকম আইম্মাইকেরাম যাদের অনুসরণ করে সঠিক পথ পাওয়া যেতে পারে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইত্তেবার পরে রাসুল্লাহ সাল্লামের ইত্তেবা অনুসরণ বিনা শর্তে হইতে হবে কোন রকমের শর্ত নেই নবী সাল্লাহ সাল্লাম থেকে যা কিছু প্রমাণিত বিনা কোনো শর্তে তা বিশ্বাস করতে হবে তা মেনে নিতে হবে এবং তার প্রতি আমল করতে হবে বাকি অন্য যে কোনো মানুষ সাহাবাই কেরামদেরকেই নেন আর অন্য কোনো আইমাই কেরামদেরকে নেন ফুকাহাই কেরামকে নেন কোন আলেমকে নেন তাদের কথা মানতে হবে যেগুলি কোরআন এবং সন্ন্যার অনুকূলে কোরআন সন্না দ্বারা প্রমাণিত এসব আইমাই কেরাম যাদের শিরোমণি হচ্ছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলী আইম্মাতুল হুদা আইম্মাতুল ইসলাম এরা হচ্ছে ইসলামের এমাম এরা হচ্ছেন হৃদায়তের এমাম সুতরাং তাদের অনুসরণ করা হচ্ছে দিনই কাজ তাদের জীবনী সম্পর্কে জানা থাকলে তাদের আখলাখ চরিত্রের ক্ষেত্রে তাদের এবাদত বন্দীগীর ক্ষেত্রে তাদের এলম আমলের ক্ষেত্রে তাদের কোরআন সন্ন্যার খেদমতে যে কুরবানি ত্যাগ রয়েছে যে সময় দান করেছেন যে মেহনত পরিশ্রম করেছেন সেগুলি আমাদের জন্য আদর্শ দিকে নির্দেশনা দেবে আমরাও সেই পথে মেহনতি হব এলম হাসিল করার ক্ষেত্রে আমল করার ক্ষেত্রে এবং সহি কোরআন সন্ন্যার এলমের প্রচার প্রসারের ক্ষেত্রে দাওয়াত এবং তবলিগের ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের কথা মানব জাতি পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে এ উদ্দেশ্যে আইমাই কেরামের জীবনী অলমাই কেরামের জীবনী চর্চা করা নেকির কাজ আল্লাহ ফাকরাবুল আলমিন প্রশংসা করেছেন সাহাবাই কেরামদের মহাজেরিন এবং আনসারদের তারপরে তাদের অনুসারী তাবেইনদের তারপরে কিয়ামত পর্যন্ত যত মমেন মমেনাত আসবেন এবং নিষ্ঠার সাথে এখলাসের সাথে আন্তরিকতার সাথে কোরআন স্মরণ সন্ন্যার অনুসারী হয়ে সাহাবাই কেরাম তাবেইনদের যারা অনুসরণ করবেন আল্লাহাকে এরশাদ করেছেন সুরায় তবাই والسابقون الأولون من المهاجرين والأنصار যারা প্রথম সারির অগ্রগামী মহাজের এবং আনসার যারা হিজরত করে মক্কাতুল মোকাররমা থেকে মদিনায় এসেছিলেন রসুল্লাহামের সাথে আল্লাহ রাস্তায় জেহাদ করার জন্য আল্লাহ রাস্তায় আল্লাহর দিনের খেদমত করার জন্য এবং যারা মদিনার বাসিন্দা নবী করিম সাল্লাম মহাজরিনদের সাহায্য সহযোগিতা করেছিলেন তারা আনসার তাদের সম্পর্কে আল্লাহ বলছেন প্রশংসা করেও এবং তারপরে যারা তাদের অনুসরণ করবেন মহাজের এবং আনসারদের সাহাবাই কেরামগণের অনুসরণ করবেন বে এহসানের নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে সৎকর্মশীল হয়ে ভালো মানুষ হয়ে কারণ এমনও কিছু লোক আছে সাহাবাই কেরামের জামানায় যারা এহসানের সাথে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে সততার সাথে ভালো মানুষ হয়ে তাদের পরে আসেননি বিদাতি হয়ে এসেছেন খারেজি রাফেজি যদিও তাবাইন্দের জমানার তারা কিন্তু তারা যেহেতু বিভ্রান্তির শিকার হয়েছে সুতরাং এই আয়াতের তারা অন্তর্ভুক্ত নয় যারা ইসলামকে বিচ্ছিন্ন করেছে মুসলিম জাতির মধ্যে ফাটল ধরিয়েছে বিদাত সৃষ্টি করেছে তারা এর অন্তর্ভুক্ত নয় সুতরাং আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন যে বেহসান যারা সাহাবাই কেরা মহাজেরিন আনসারদের অনুসরণ করবে এহসানের সাথে সততার সাথে নিষ্ঠার সাথে এখলাসের সাথে আমরা কোরআন সন্ন্যার খাদেম আমরা আল্লাহর দিনকে মানব জাতি পর্যন্ত পৌঁছার জন্য এই দিনের খাদেম আমরা কোনো পার্থিব উদ্দেশ্য নিয়ে আসিনি মুসলিম জাতিতে ফাটল ধরাবার জন্য আসিনি এইভাবে যারা এখলাসের সাথে কাজ করেছে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন সাহাবাই কেরামের পরে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন এরা শুধু তাবেইন নয় তাবেইন না প্রথম যুগের তারপরে কিয়ামত পর্যন্ত যারাই অনুসরণ করে এই পথ ধরবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন রদি আল্লাহ আনহুম বরাজু আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট হয়ে যাবেন বা হয়ে গিয়েছেন এবং আল্লাহর ওপরও তারা সন্তুষ্ট হয়ে যাবে তাবেইনরা এবং কেমত পর্যন্ত যারাই এখলাসের সাথে আন্তরিকতার সাথে সাহাবাই কেরামগণের অনুসরণ করবেন তাদের অন্তর্ভুক্ত হচ্ছেন আইএমআই কেরাম মহাদিসিনে কেরাম ফুকাহাই কেরাম আর তাদের শীর্ষ স্থানীয় হচ্ছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যার জীবনের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব ইমাম বুখারি রহমতুল্লাহ আল্লাহর নাম পরিচিতি তার নাম খুব প্রসিদ্ধ নাম রসুল্লাহ সাল্লামের নাম কি মোহাম্মদ তার পিতার নাম হচ্ছে ইসমাইল তার উপনাম কুনিয়ত হচ্ছে আবু আবদুল্লাহ আবু আবদুল্লাহ তার উপাধি লাকাব উপাধি হচ্ছে আমিরুল মিনিন ফিল হাদিস হাদিস বিষয়ে তিনি আমিরুল মমিনিন অর্থাৎ সমস্ত মহাদ্দেসিনদের মধ্যে হাদিসের পণ্ডিতদের মধ্যে তিনি হচ্ছেন আমিরুল মমিনিন তাদের নেতা যেন তাদের আমির তার বংশ পরিচয় সংক্ষেপে তার নাম মোহাম্মদ পিতার নাম ইসমাইল ইসমাইলের পিতার নাম হচ্ছে ইব্রাহিম অর্থাৎ ইমাম বুখারি রহমতুল্লাহ আলের দাদার নাম হচ্ছে এব্রাহিম আর এব্রাহিমের পিতার নাম হচ্ছে মগিরা মগিরার পিতার নাম হচ্ছে বারদেজবাহ আল বুখারি আল জৌফি এবার মজুসি ছিল অগ্নিপূজক এরা এদের মাতৃভাষা ফার্সি ভাষা ছিল পারস্য দেশের লোক তখনকার বিশাল পারস্য সাম্রাজ্য দূর দূর পর্যন্ত ছড়িয়েছিল ইরাক থেকে শুরু করে ইরাক ইরান আফগানিস্তান বেলুচিস্তান তা উজবেকিস্তান আজারবাইজান এসব এলাকাকে সামিল ছিল ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কে বোখারি বলা হয় বোখারা একটি শহর এখনো সেই শহর মজুদ আছে উজবেকিস্তানের উজবেকিস্তান যে সোভিয়েত ইউনিয়নের যে ছোট ছোট যে প্রজাতন্ত্রগুলি ছিল সে প্রজাতন্ত্রের একটি প্রজাতন্ত্র যা স্বাধীন হয়েছে পরে ইসলামিক প্রজাতন্ত্র বলা হয় উজবেকিস্তান এই উজবেকিস্তানের একটি বড় শহর হচ্ছে বোখারা শহর এই বোখারা শহরের বাসিন্দা ছিলেন এমাম বুখারি রহমতুল্লাহ আলাই সেই জন্য তাকে বোখারি বলা হয় সারা বিশ্বের মানুষ এমাম বুখারি বলেই জানে এই শহরের নামে নাম হয়তো অধিকাংশ মানুষই বা অধিকাংশ মুসলিমরা জানে না তো বারদেজ বা মজুসি ছিল এবং ওই মজুসি অবস্থায় অগ্নি পূজক অবস্থায় কুফরির অবস্থায় সে মারা যায় তার ছেলে মগিরা এই মগিরা প্রথম ইসলাম কবুল করেন অর্থাৎ ইমাম বখারি রহমতুল্লাহ আলের হ্যাঁ দাদার পিতা না দাদার পিতা মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মগিরা মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম এবন আল মগিরা এই মগিরা তিনি ইসলাম কবুল করেন ইমাম বখারি রহমতুল্লাহ আলাইকে বখারি তাহলে এই জন্য বলা হয় যে তিনি বোখারা শহরে জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ কোন শহরে করলে সেই শহরের সাথে সম্পৃক্ত করা হয় অথবা জন্মগ্রহণ না করেও যদি কোন শহরে হয়তো জন্ম হয়েছে অন্য কোন এলাকায় কিন্তু দীর্ঘদিন সেখানে থেকেছে মহাদেসিন কেরামদের ভাষায় ইমাম ইবন সালাহ রহমতুল্লাহ আলাই ওসুলে হাদিসের কিতাবে তিনি বলেছেন তার কিতাব যে রয়েছে এই ক্ষেত্রে মুস্তালাহ কিতাব মুস্তালাহুল হাদিসের কিতাব তাতে তিনি অলুমুল হাদিস তাতে তিনি বলেছেন যে কোন ব্যক্তি যদি কোন শহরে চার বছর অবস্থান করে তাহলে সেই শহরের সাথে সে নিজেকে সম্পৃক্ত করতে পারে বলতে পারে যে আমি অমুক শহরের বাসিন্দা যেমন মক্কায় কেউ যদি চার বছর থাকে তাহলে মাক্কি বলতে পারে বাড়ি হচ্ছে চিটাগাং কিন্তু ঢাকায় যদি কেউ যদি চার বছর থাকে তাহলে ঢাকাবি বলতে পারে খুলনায় চার বছর থাকে খুলনাবি বলতে পারে তো এইভাবে আইমাইকার আমরা বিভিন্ন শহরের সাথে সম্পৃক্ত দেখা যায় যেমন ইমাম মুসলিমকে দেখা যায় ইমাম মুসলিম নেশাপুরি নেশাপুর শহরের তিনি বাসিন্দা ছিলেন ইমাম বখারি রহমতুল্লাহ এ বখার শহরে জন্ম যে সম্পর্কে বললাম তাকে জৌফিও বলা হয় আল বখারি আল জৌফি যদিও সাধারণ মানুষেরা এই নিসবত হয়তো জানে না কিন্তু অলমাইকের আমরা বা কিতাবে যখন তার জীবনী পড়বেন দেখবেন ইমাম বখারি আল জৌফি এই জন্য বলা হয় যে বারদেশ বা তো পারস্য দেশের মজুসি পূজক ছিল তারপরে তার ছেলে মগিরা একজন এমাম বা একজন আলেম আলিয়ামান তার নাম ছিল আলিয়ামান আল জৌফি জৌফ বংশের আলিয়ামান আল জৌফির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেন প্রাচীন যুগে একটি নিয়ম ছিল প্রাচীন যুগে অর্থাৎ নবী সাল্লা পরে সাহাবাই কেরামের পরে এই তরিকাটি ছিল যে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে কোনো আলেমের হাতে হাত দিয়ে বা তার সামনে গিয়ে তখন তার এরকম ইসলামিক প্রতিষ্ঠান ছিল না ইসলামিক সেন্টার আসবে যেমন আমাদের ইসলামিক সেন্টারে এসে অমুসলিমরা মুসলমান হচ্ছে তো কোন আলেমের কাছে গিয়ে বা কোন ইমাম সাহেবের কাছে গিয়ে কোন গণ্যমান্য ব্যক্তির কাছে গিয়ে তার হাতে হাত দিয়ে ধার্মিক দিনদার লোক তার হাতে হাত দিয়ে মুসলমান হলো একজন মুসলিম যখন মুসলমান হইতো তখন নিজেকে সম্পৃক্ত করত ওই আলেম বা ওই ইমাম বা যার হাতে মুসলমান হয়েছেন দিনদার ব্যক্তি ধার্মিক ব্যক্তি তার বংশের সাথে নিজেকে সম্পৃক্ত করতেন তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইর দাদার আব্বা মগিরা মুসলিম হয়েছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন ইয়ামান আল জৌফির হাতে এজন্য তাকে জৌফিও বলা হয় পরবর্তীকালে এই প্রচলনটি আর থাকেনি যে আজকাল কারো হাতে ইসলাম গ্রহণ করলে ওই বংশের সাথে সম্পৃক্ত হবে এরকম নিয়মটি আর নেই উঠে গেছে ইমাম বখারি রহমতুল্লাহ এর জন্ম কখন ইমাম বখারি রহমতুল্লাহ এর জন্ম হয় জুমার দিনে জুমার দিনে জন্ম জুমার নামাজের পরে সওয়াল মাসের ১৩ তারিখ সওয়াল মাসের ১৩ তারিখে হিজরি সন হচ্ছে একশো চৌরানব্বই হিজড়ি একশো চৌরানব্বই হিজড়িতে এমামে বুখারি রহমতুল্লাহ আলের জন্ম হয় তার পিতা ইসমাইল একজন সাধারণ আলেম ছিলেন বলা যেতে পারে আজকালকার ভাষায় কারণ তার জীবনী ইমাম ইবিন হেব্বান রহমতুল্লাহ আলাই তার কিতাব আসেকাতে উল্লেখ করেছেন কিতাবুসেকাত কেদাবুসেকাতের বিষয়বস্তু হচ্ছে যে সব বর্ণনাকারীরা হাদিস বর্ণনা করতেন তাদের জীবনী তাতে উল্লেখ করেছেন তাহলে যেই ব্যক্তি হাদিস বর্ণনা করছে নিশ্চয় তার দিনের এলম ছিল একজন কমপক্ষে সাধারণ আলেম ছিলেন খুব বড় আলেম না হইল তো ইমাম ইসমাইল ইমাম বখারি পিতা ইসমাইল তিনি একজন আলেম ছিলেন এবং অত্যন্ত পরিষ্কার মানুষ ছিলেন দিনদার মানুষ ছিলেন হালাল খেতেন সন্দেহ থেকে বেঁচে থাকতেন আর এর প্রভাব পড়ে বাবা মা যদি সৎ হয় নেক মানুষ হয় তো ছেলে মেয়েদের উপর তার ভালো প্রভাব পড়ে এইরকমই এর উল্টোটাও মনে রাখবেন যে বাবা মা যদি আবার হারাম খাওয়া লোক হয় গুনাগার লোক হয় পাপি লোক হয় মোত্তাকি পরেজগান না হয় তো ছেলে মেয়েদের উপর তার খুব প্রভাব পড়ে তার বাস্তব প্রমাণ ইমাম বখারি রহমতুল্লাহ জীবনীতে দেখতে পাবেন একটি উক্তি যখন উল্লেখ করব তখন বুঝতে পারবেন ইমাম বখারি রহমতুল্লাহ আলের জন্মের কিছুদিন পরেই ছোট্ট ছিলেন নাবালক অবস্থায় তার পিতার ইন্তেকাল হয়ে যায় বড় বড় যারা আলেম হয়েছেন এমাম হয়েছেন যাদের দ্বারা আল্লাহ বড় ধরনের খেদমত নিয়েছেন তাদের অনেকেই তাদের অনেকেই এইরকম ছিলেন যে তারা বাল্য জীবনে তারা আব্বার মায়া ভালোবাসা লালন পালন আদর স্নেহকে হারিয়ে দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে এতিম করে মানুষ করেছেন এর মাধ্যমে আল্লাহ ফাকরুল আলমিন তার কুদরতে কামেলা তার যে মহাশক্তি তিনি তা দেখিয়েছেন শিক্ষার বিষয় রয়েছে যে আমরা সাধারণত বাহ্যিক দৃষ্টিতে মনে করি যে এই ছেলেটি যে মানুষ হয়েছে এর পিছনে ওর বাবার মেহনত আছে মায়ের মেহনত আছে ধন দৌলত আছে কোনো অভাব ছিল না সেই জন্য পড়ে খুব বড় মানুষ হয়েছে আমরা এরকম মনে করি না সবকিছুর আজকাল পার্থিব ব্যাখ্যা হচ্ছে যে ছেলেটা বড় শুনে মানুষ হচ্ছে কারণ ছোট থেকেই একেবারে ভালো স্কুলে পড়াশোনা করতে পেরেছে আর ভালো খরচ খরচা দিয়ে তার বাবা মা পড়াশোনা করিয়েছে তার লালন পালন খুব ভালো হয়েছে গাইডটা খুব সুন্দর হয়েছে কোচ খুব সুন্দর পেয়েছে এগুলো ভাষা দুনিয়ার মানুষ আজকাল তাই না সেই জন্য সে ডাক্তার হয়েছে তো ইঞ্জিনিয়ার হয়েছে ভালো আলেম হইতে পেরেছে না আল্লাহ আকরবুল আলমিন আল্লাহর পর যাদের তাওয়াক্কল ভরসা আছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মানুষ করবেন বড় করবেন তাদেরকে আল্লাহ জ্ঞানী করবেন আলেম করবেন তাদেরকে যোগ্যতা দিবেন সম্মান দেবেন আল্লাহ তার জন্য ব্যবস্থা তৈরি করে দেবেন মুসাব্বেবুল আসবাব সবকিছু আল্লাহর হাতে কাকে কার দ্বারা লালিত পালিত করবেন এই কাজ আল্লাহ এজন্য প্রথম দেখুন রসুলের জীবনী দুনিয়ায় আসার আগে কি হচ্ছে আব্বার ইন্তেকাল হয়ে যাচ্ছে আব্বা কালো না সাদা লম্বা না সুন্দর না কেমন দেখলেন না দেখার সুযোগ পেলেন না দুনিয়া আসলেন তার আগে আব্বা নেই মাকে কোন রকম দেখলেন বাল্য জীবনে মাকে হারিয়ে ফেললেন মায়ের ইন্তেকাল হয়ে গেল তাও হয়তো মনে থাকলো যে মাই কেমন ছিল না বালক জীবনে দাদা দেখাশোনা করতেন একটু সামান্য বড় হয়েছেন দাদাকে হারিয়ে ফেললেন আল্লাহ পাক আবার তৈরি করে দিলেন কাকে দিয়ে লালিত পালিত করবেন আবু তালেব চাচাকে তৈরি করে দিলেন আল্লাহ ফাকরুল রব্বুল আলমিন এমন করে তৈরি করলেন যে কোনো মাদ্রাসায় কোনো প্রতিষ্ঠানে কোনো ওস্তাদের সামনে আলিফ বা তাসা আলিফ জানুজান্না এইসব শিখা এসব কিছুই শিখেননি যাতে করে কথা না বলতে পারে যখন রসুল্লাহাম নবী আসলেন আরে আমি থেকে শিখে মানুষ করেছি দুনিয়ায় বলার কেউ নেই তাই না আছে আমাদেরকে বলার আছে আমাদেরকে মক্তেও যারা কায়দাও পড়িয়েছে আলী বা তাসা যাদের কাছে পড়েছি আর যাদের কাছে আমাদের নামা ফার্সি প্রাথমিক কিতাবগুলি পড়েছি মিজান পড়েছি তারাও এখনো অনেকে বেঁচে আছেন অনেকে ইন্তেকাল করেছে রহমতুল্লাহ আলিহিম তো তাদের অবদানের কথা তারা উল্লেখ করতে পারেন যে যতই বড় হোক এদেরকে আমরা পড়ে মানুষ করেছি এরা আমার ছাত্র এদের কাছ থেকে এরা আমাদের কাছ থেকে শিখেছে বলার মতো অনেকে আছে না কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহর ছাড়া আর কারো যেন এহসানের কথা না থাকে আল্লাহ ছাড়া আর কারো অবদানের কথা কেউ বলতে না পারে যে আমার অবদানে তো মানুষ হয়েছে এত বড় মানুষ হয়েছে সেজন্য আল্লাহ ফকরবুল আলমিন বাবা নেই মা নেই কোন ওস্তাদ নেই কোন জায়গায় কিছু শিখে নেই নিরক্ষর হয়ে আল্লাহ পাক এই বড় গুণ বলে কোরআনে কারিমে উল্লেখ করেছেন আর নবী আল উম্মি নিরক্ষর যার কাছে অক্ষরের কোনো জ্ঞান ছিল না আলী বা তাসা শিখেননি তাকে আল্লাহ ফাকরাবুনি এত শ্রেষ্ঠ মানুষ মহামানব তৈরি করলেন যে সারা বিশ্বের সবচেয়ে বড় মোয়াল্লে বড় ওস্তাদ তিনি সাল্লাহ আলী ওসাল্লাম তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বাল্য জীবনে পিতাকে হারিয়ে ফেললেন তার পিতার ইন্তেকাল হয়ে যায় তার আম্মা বড়ই দিনদার পরিষ্কার আল্লাহ আলী রমণী ছিলেন লালন পালন করা শুরু করলেন স্বামী থেকে যে সামান্য কিছু টাকা পয়সা পেয়েছিলেন যা পেয়েছিলেন তা তার পড়াশোনাতে সমস্ত খরচ করে দিলেন তারপরে একবার তার আম্মা হজের ইচ্ছা করলেন হজে গেলেন তার এক বড় ভাই ছিল এমাম বুখারি রহমতুল্লালের বড় ভাই তার নাম ছিল আহমদ এমাম বুখারির নাম কি বললাম মোহাম্মদ আর তার বড় ভাইয়ের নাম ছিল আহমদ সাবালক হয়েছিলেন তিনি তিনি তার আম্মাকে নিয়ে আর এমাম বুখারি মোহাম্মদকে নিয়ে চললেন হজ কোথা থেকে হজে বেরিয়েছেন চিন্তা করুন কোথায় আজকের হজ আর কোথায় তখনকার হজ হ্যাঁ কোথা থেকে হজে বেরিয়েছেন বোখারা থেকে উজবেকিস্তান থেকে উজবেকিস্তান আজারবাইজান আফগানিস্তান ইরান এসব করে এরাক পার হয়ে এসব বিশাল মরুভূমি পার হয়ে না রাস্তা না ঘাট কিভাবে এসছেন চিন্তা করুন তো এরোপ্লেন ছিল পানি জাহাজে ওটের পিঠে চেপে ওটের পিঠে চেপে ওটের পিঠে সফর জি হাজার হাজার মাইল সফর করে মক্কাতুল মোকাররমা পৌঁছিলেন মায়ের সাথে বড় ভাইয়ের সাথে হজে পৌঁছিলেন মক্কা এসে যখন হজ শেষ হয়ে গেল হজ করে তার আম্মা তার বড় ভাই তারা বলছে দেশে যায় তিনি বললেন যে আমি আর দেশে যাব না এই মক্কাতে মদিনাই থেকে আমি এলম শিখব থেকে গেলেন বলছেন হাফিজ বিন হাজার রহমতুল্লাহ তার জীবনী সম্পর্কে মক্কায় তিনি অবস্থান করলেন এলম তলব করার উদ্দেশ্যে এলম শিখবো এখানে দিন শিখবো ইমাম বখারি রহমতুল্লাহ বাল্য জীবনের একটি ঘটনাও তার জীবনে উল্লেখ করা হয়েছে তারিখে বোখারা বোখারা শহরের ইতিহাস নামক একটি কিতাব রয়েছে সেই কিতাবে এবং এমাম লালকাই রহমতুল্লাহ আলাই কিতাব উসন্না তার একটি কিতাব রয়েছে আকিদার কিতাব সেই কিতাবে উল্লেখ করেছেন এই ঘটনাটি যে এমাম বখারি রহমতুল্লাহ আলাই জন্ম যখন হয় তখন তো তার দৃষ্টিশক্তি ছিল কিন্তু জাহাবাত আইনাহ ফিসে গারিহি বাল্য জীবনে হঠাৎ করে তার দৃষ্টি শক্তি শেষ হয়ে যায় অন্ধ হয়ে যান তিনি ছোট নাবালক ছেলে হঠাৎ করে দুই চোখ অন্ধ হয়ে যায় তারপরে মা খুব কান্নাকাটি করে আল্লাহর দরবারে যে আল্লাহ আমার এই ছেলে এতিম ছেলে বাবা নেই আর ছেলে অন্ধ হয়ে গেল কে আর দেখাশোনা করবে আল্লাহ তুমি তার দৃষ্টি ফিরিয়ে দাও খুব দোয়া করেছে আল্লাহ ফাকরাবুল আলমীর কাছে আল্লাহ যে মানুষের দোয়া শোনেন এবং আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে কোনো কিছুকে অসম্ভব মনে করার কিছু নেই ইন্নআল্লাহ আলা করলে সেইন কাদির আল্লাহ পাক সব কিছুই করতে পারেন সর্বশক্তিমান আল্লাহ কি দিতে পারেন না কথা চিন্তা করেন সবকিছুই আল্লাহ ফাকরাবুল আলম দিতে পারেন দোয়া খুব করতেন রাত্রে উঠে তাহাজুদ পড়ে যেই সময়গুলিতে দোয়া হয় দোয়া করতেন একদিন হঠাৎ করে রাত্রে তার মা ঘুমিয়ে আছেন আর দেখছেন স্বপ্নে ইব্রাহিম খালিলুল্লাহ আলি সালাতামকে বলছেন ফারাত উম্মুল খালিল আলি ইসালাম ফিল মানাম স্বপ্নে দেখছেন যে ইব্রাহিম আলি সালাতাম হাজির হয়ে গেছেন সামনে ফাকাল আল্লাহ এসে বলছেন ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ রসুল যত আম্বে এবং রসুল রয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ রসুল মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম এবং তারপরেই তার সাথেই ইব্রাহিম উল্লাহ জি তো ইব্রাহিম আলী সাল্লামকে স্বপ্ন দেখছেন যে তিনি এসে বলছেন সেই মহিলাকে অর্থাৎ ইমাম বখারি রহমতুল্লাহ মা তাকে ইয়াহাজেহি হে মহিলা কাদ রাদ্দাল্লাহ আলা ইবনাকে বাসারাহু বেকাসরাতে দুয়া একে আল্লাহ পাক তোমার ছেলের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন তোমার অধিক দুয়ার কারণে বেকাসরাতে দোয়া একে তোমার খুব বেশি বেশি দুয়ার কারণে আল্লাহ পাক তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন ফাঁস বাহা রাত্রে স্বপ্ন দেখলেন সকাল হলো সকাল হতে ছেলের ঘুম ভেঙেছে সকালে দেখছেন যে ছেলে সুন্দর দেখছে সুন্দর দৃষ্টিশক্তি ফিরে এসেছে আল্লাহ আকবর ইমাম বখারি রহমতুল্লাহ সম্পর্কে বলছিলাম যে তার লালন পালন হয়েছে হালাল রিজিক দিয়ে মায়ের যে দুধ খেয়েছেন হালাল সেটাও হারাম হইতে পারে হইতে পারে নাকি আপনার স্ত্রীকে যদি আপনি হারাম পরান হারাম খাওয়ান হারাম অলংকার দেন হ্যাঁ আর তারপরে আপনার বাচ্চা দুধ খাচ্ছে আপনার স্ত্রী তাহলে হারাম দুধ খাই না কারণ আপনার স্ত্রী হারাম পরে হারাম খায় হারাম ঘুমায় হারাম বিল্ডিং হারাম পয়সার বিল্ডিং সুদের বিল্ডিং ঘুষের বিল্ডিং চুরি করা পয়সা হারাম এখানে ফিল্ম টিলিম এই করে ওই স্ক্রাবের হালা চুরি করা লোহা ইত্যাদি সব ব্যবসা করে টাকা পয়সা পাঠিয়ে যদি ঘর বাড়ি তৈরি করেন সেখানে ঘুমায় আরামে আপনার স্ত্রী তাহলে আপনার ছেলে যে স্তন্য পান করছে আপনার স্ত্রীর তো তা তো হারাম খাচ্ছে হারাম দেওয়া হচ্ছে হারামের কুপ্রভাব রয়েছে হারাম ভক্ষণের হারাম রেজেকের কুপ্রভাব রয়েছে আর হালাল রেজেকের বরকত রয়েছে হালাল রেজিকের বরকত রয়েছে তার জীবনী সম্পর্কে যারা তার জীবনে লিখেছে বলছে ওয়াকাদ বিল হালাল তৈব তার লালন পালন হয়েছে হালাল পাক রিজিক দ্বারা তার মা হালাল খেয়েছেন তার বাবাও হালাল খেয়েছেন জন্ম হয়েছে তারপরে শুরু থেকে শুরু করেন তার একটু আগে গিয়ে যে এই যে বীর্য যে বীর্য থেকে প্রত্যেক মানুষ তৈরি হয়েছেন আদম আলি ইসলামের পরে হাওয়া আলি আসসালামের পরে আল্লাহাকে নিজাম তৈরি করেছেন প্রত্যেকে নুৎফা থেকে বীর্য থেকে তৈরি হয়েছেন যেই ব্যক্তি হারাম খাবে তারপরে বীর্য তৈরি হবে বীর্য যাবে তারপরে গর্ভধারণ করবে তার স্ত্রী এখান থেকেই তো হারাম শুরু হইল হারাম খেয়ে দিয়ে স্বামী স্ত্রী মিলন হইলো তাহলে সেখান থেকে তো হারাম শুরু হইল আল্লাহ ফাকরাবুল আলমেন মায়ের পেটে যখন বাচ্চা থাকে গর্ভে থাকে তখন বাচ্চার জন্য কি রিজিক রেখেছেন রক্ত এই যে মাসিক বন্ধ হয়ে যায় মাসিক রক্ত তখন নাড়িয়ে দিয়ে যাচ্ছে তাই না নাড়ি কাটে না বাচ্চা হয় তখন নাড়ি কাটে কি জন্য নারী দিয়ে খাবার যাচ্ছিল ও মায়ের পেট থেকে মাসিকটা আর মাসিকটা বেরিয়ে না এসে মাসিক বন্ধ হয়ে গেছে ওই নারী দিয়ে তখন বাচ্চার খাবার যেতে লেগেছে প্রত্যেকের খাবার হয়েছে দশ মাস ধরে নয় মাস দশ মাস ধরে যতদিন মায়ের পেটে আমরা থেকেছি তাই না তাহলে ওই মা যদি হারাম খায় তাহলে সেখান থেকে ওই যে মাসিক রক্ত যাচ্ছে সেটাও তো হারাম খেয়ে হারাম থেকে তৈরি হয়ে যাচ্ছে এখান থেকেই তো হারাম শুরু হয়ে গেল এর কুপ্রভাব শুরু হয়ে যাবে তখন আল্লাহর কাছে দোয়া কর রব্বে হাবিল মিনাস সালেহ রব্বে হাবিল মিনাস সালেহ রব্বে হাবিল মিন যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া করছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি লিল মুত্তাকিনা ইমামা কিন্তু আপনি নিজে হারাম খেয়েছেন বীর্য হারাম তৈরি হয়েছে হারাম খেয়ে তৈরি হয়েছে নিজের স্ত্রীকে আপনি হারাম খাওয়িয়েছেন হারাম পরিয়েছেন ওই মাসিক ঋতু তৈরি হয়েছে যেটা বাচ্চার খাদ্য হয়েছে পেটে দশ মাস ধরে তা হারাম হয়ে তৈরি হয়েছে তারপরে দুনিয়াতে আসলো তখন বেবি ভিডু কিনলেন তাও হারাম আপনার আপনার স্ত্রীকে হারাম খাওয়াচ্ছেন তাহলে তো হারাম এখান থেকে হারাম শুরু হয়ে গেছে এখান থেকে শুরু করবেন চিন্তার কথা এমন না যে এখন তোমার বিয়ে সাথে হয়নি এখন তোমার ছেলে মেয়ে হয়নি আচ্ছা ছেলে মেয়ে হবে তখন সতর্ক সাবধান হয়ে যাব তখন তবা করে নেবো বাচ্চাকে হারাম খাওয়াবো না না তার আগে আপনার রক্ত মাংস তৈরি হয়েছে তা থেকে তো বীর্য তৈরি হবে বিয়ের আগে থেকে চিন্তা করেন যে আপনার যদি এগুলি হারাম থেকে তৈরি হয়ে থাকে তো আপনার বাচ্চাটা কোথা থেকে জন্মাবে হারাম থেকে জন্মাবে চিন্তার বিষয় রয়েছে আমাদেরকে শিকড় থেকে চিন্তা করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের রেজিকে আমাদের ছেলে মেয়েদের রেজিকে আমাদের জানা মতে যাতে হারাম না থাকে জানা মতে জেনে শুনে যাতে করে হারাম না থাকে অজান্তে কেউ কিছু দিয়ে দিল কেউ চুরি করা জিনিস হাদিয়ে দিয়ে দিল কেউ দাওয়াত দিল হারাম সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে আমি জানি না কি খাওয়ালো সেটি আলাদা কথা আপনার জানা নেই কিন্তু জেনে শুনে আপনার পেটে হারাম রিজিক যাবে আপনার ছেলে মেয়েদের স্ত্রীর হারাম রিজিক যাবে খবরদার এই যেন একজন মুসলিমের জীবনে না হয় কারণ পরিণাম খারাপ পরিণাম ভালো নাই আর যদি হালাল রিজিক দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হয় আপনার স্ত্রীর রক্ত মাংস তৈরি হয় ছেলে মেয়ের রক্ত মাংস তৈরি হয় তাহলে তার বরকত রয়েছে সেই বরকত এমাম বখারি রহমতুল্লাহ জীবনে দেখা গেছে তার পিতা ইমাম বুখারি রহমতুল্লাহ আলের পিতা ইসমাইলের যখন এন্তেকাল হয় রহমতুল্লাহ আলহিম আজমাইন যখন এন্তেকাল হয় তখন তিনি বলেছিলেন একটি কথা যা ইমাম বখারি রহমতুল্লাহ জীবনীতে উল্লেখ করা হয়েছে লা জামিয়ে মালি দিরহামান আমার যত ধন সম্পদ পরিত্যক্ত ধন ছেড়ে যাচ্ছি মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি যেসব ধন সম্পদ দীর্হাম ছেড়ে যাচ্ছি একটি টাকাও একটি রৌপ্য মুদ্রাও দীর্হামও আমার হারাম তো দূরের কথা শুভা সন্দেহ থেকে অনেক সময় হারাম তো নয় কিন্তু সন্দেহ আছে জানি না হালাল কিনা হালাল হইতেও পারে আবার নাও হইতে পারে ঠিক না এইরকমও নয় কি বলছেন লা আলাম আমি জানি না ফি জামিয়ে মালি আমার যে ধন সম্পদ যা কিছু রয়েছে তাতে হামার মিন শুভা একটি দীর্হামও সন্দেহর নেই সন্দেহ মুক্ত হারাম মুক্ত সন্দেহ মুক্ত হালাল একবারে সেন্ট পার্সেন্ট হালাল আর হালাল হালাল ছাড়া কোনো হারাম এক পয়সা আমি আমার স্ত্রী ছেলে মেয়েদের জন্য ছেড়ে যাই না এমাম বুখারি রহমতুল্লাহ আলাই দিনের শিক্ষা হাদিস মুখস্থ করা মহাদেসিনদের কাছে গিয়ে হাদিস শোনা কখন শুরু করলেন আমরা ছেলে মেয়েদেরকে বড় হয়ে যায় পড়াশোনা করাই না বড় হয়ে যায় পড়াশোনা করেন আর আজকাল পড়াশোনার যুগ হলো পড়াশোনা কোথায় করায় তিন বছর চার বছর বয়সে কেজি স্কুলে ইংলিশ যাতে বলতে পারে অনার্গোল আমার ছেলে ইংলিশ বলতে পারে আমার ছেলে আট বছর বয়স হয়নি নয় বছর বয়স হয়নি থ্রোল ইংলিশ বলে এগুলি হচ্ছে আজকাল গৌরবের বিষয় এক শ্রেণীর মুসলিমদের দিন সম্পর্কে আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ার শুরু থেকে শেষ পর্যন্ত সন্নতি তরিকাই জানে না দোয়া সুরাই মুখস্থ নেই বাস্তব প্রমাণ আমরা মানুষের কাছে গেলে জিজ্ঞাসা করলে বুঝতে পারি পঁচিশ বছর ৩০ বছর চল্লিশ বছর বয়স হয়ে গেছে আত্মায় হাত মুখস্থ নেই দ্রুত মুখস্থ নেই নামাজের নিয়ম কানুন জানেন না যারাও নামাজ পড়েন তাদের অধিকাংশ ভুল দিয়ে শুরু করেন একাধিক আর ভুল দিয়ে শেষ করেন যারা নিজের নামাজটাই ঠিক করতে পারল না তারা বাকি জীবন কি ঠিক করবে এমাম বখারি রহমতুল্লাহ আলাই এলম হাসিল করা কখন শুরু করছেন এলিম শেখার একটা সময় আছে আমল করার সময় একবারে শেষ মুহূর্ত পর্যন্ত আছে কিন্তু এলএম শিখা সবসময় হয় না দেখেন আজকাল যে ভাইরা এখানে আছেন পঁচিশ বছর ৩০ বছর চল্লিশ বছর বয়স হয়ে গেছে অনেকে অত্যন্ত আগ্রহী বারবার মুখস্থ করছেন ভুলে যাচ্ছেন ঠিক না মুখস্থ করতেই পারেন না প্রথম কথা আর কোন রকম মুখস্থ করলে একদিন দুই দিন হয় না আবার ব্রেন থেকে নেমে গেছে আউট হয়ে গেছে কিন্তু ছোট কালের মুখস্থ কোনোদিন ভুলার নাই যে এমামের পিছনে শুনে শুনে যেসব সুর আয়াত মুখস্থ হয়েছে তা আজ পর্যন্ত ভুলিনি কিন্তু বড় হে সবার লোকে যেসব মুখস্থ করেছি আল্লাহ হেফাজত করে কত কি যে ভুলে যাচ্ছে তাই না তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলী এলম হাসিল করা শুরু করেছে বাদা হেফজাল হাদিস ওয়াকানা ওমরু আশরা সেনিন দশ বছর বয়সে হাদিস মুখস্থ করা শুরু করেছেন কোরআন মুখস্থ নয় কোরআন তার আগেই মুখস্থ হয়ে গেছে কোরআনের হাফেজ দশ বছরের আগেই হয়ে গেছেন দশ বছর বয়সে এখন হাদিস হেফজ করা শুরু করেছেন আর আমাদের দেশে দেওবন্দি মাদ্রাসা বেরুলবি মাদ্রাসা কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা অবস্থা শুনবেন অবস্থা হাদিস কখন পড়ায় দাওরা হাদিস ফারেক হবে তার এক বছর আগে প্রথম হাদিস পড়ায় মিসকাত মাদ্রাসা পড়ার লোক থাকলে ঠিক ঠিক বলছেন না সাতুই বা আটুই জামাত সাতুই জামাতে গিয়ে মিসকাত পড়ায় মকুফ আলাই বলে সাতুই জামাত বলে আর আটুই জামাতে গিয়ে দাওরায় হাদিস বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসা ইবনে মাজা মতেমা মোহাম্মদ তাহাবি একটু একটু করে পড়িয়ে বরকত আর দুই একটা খতম করলে হয়তো বুখারিটা বরকতের জন্য খতম করে দিল বাকিগুলি একটু বরকতের জন্য কিছুটা পড়িয়ে দিল এইভাবে কি হাদিস শিখা হয় একটা ছেলে সারা জীবন ধরে নাহু পড়লো সার পড়লো গ্রামার পড়লো বালাগাত পড়লো আপনার ওসুলে ফেকা পড়লো ফেকা পড়লো ফেকা পড়ে পড়ে মগজ ভর্তি হয়ে গেছে মাসলা মাসাইল কে কি বলেছে না বলেছে সব পড়ে মগজ ভর্তি হয়ে গেছে আর শেষখানে আর বেশি জায়গা নেই এখন তাবারকের জন্য শেষ বছর দুই বছরে প্রথম বছরে মিসকার শেষ বছরের মানে শেষ যে দু বছর তার প্রথম বছরে আর তারপরে এক বছরে কালা কালা রসুল্লাহাম কালা কালা রসুল্লাহাম কালা কালা রসুল্লাহ সাল্লাম দেখতে দৃশ্য হইল তারপরে ওস্তাদ গুলি যারা বোখারি মুসলিম ওই বড় হাদিস পড়ায় অধিকাংশ বয়স্ক বসে থাকে বসে থাকে শুধু এরকম নয় যে আমার মতো অনর্গল বক্তি আছে না বসে আছে আর ছাত্র পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে যদি ছাত্র কোনো জায়গায় থামলো জিজ্ঞাসা করলো তাহলে ভালো কথা আর না হলে প্রায় তাড়াতাড়ি শেষ করে শেষ করতে হবে পড়ে যাও পড়েই যাচ্ছে যে ক্লাসে রিডিং করে পড়ে সে ভালো ছেলে হয় সে যদি থামলো মানে সে যদি বুঝতে না পারে বা ইচ্ছা করে একটু বুঝি বুঝতে অনেক সময় পারে না তারপরেও জিজ্ঞাসা করে দেয় যদি জিজ্ঞাসা করে তাহলে একটু থামলো কিছু বললো আর না হলে বাকিগুলোতে কিছুই বুঝে না শুধু বসে থাকে তাবারও হাসাল করতে থাকে এইভাবে হাদিস পড়ে কি আর রসুল্লাহামের হাদিস সম্পর্কে জ্ঞান হাসিল হবে সহি না তার মতনের অর্থ সম্পর্কে জ্ঞান হাসিল হবে আর না আমলই হবে সেজন্য আমল হয় কিসের ওপর অমুক এমাম সাহেব এই বলেছেন অমুক এই বলেছেন অমুক মাসলা এই রয়েছে বাকি হাদিসে কি রয়েছে সব বরকতের জন্য পড়া হয়েছে আমলের জন্য নয় এমাম বখারি রহমতুল্লাহ দশ বছর বয়সে হাদিস শুরু করেছেন মুখস্থ করা যাতে হাদিস দিয়ে মগজ ভর্তি হয় তাই আল্লাহ পাক তাদের মগজকে হাদিস দিয়ে ভর্তি করেছেন আর যারা অন্য কিছুর পিছনে ছুটেছে হাদিসের পিছনে ছুটেনি তাদেরকে হাদিসের আল্লাহ করে দিয়েছেন হাদিসের এতিম করে দিয়েছেন হাদিস সহি জয়ীব জাল তো বুঝেই না আর হাদিসের মতন কিছু বুঝলো যদি তাদের ভালো হইলো তো কিছু বুঝলো তারপরে হাদিস আমল করানে হাদিসকে কেমন করে তাওয়িল করে তার অর্থ বাঁকা করে নিজের নিজের মজাবের দিকে নিয়ে যেতে হবে না বোখারিতে থাকলে কি হবে আমাদের দলিল অমুক কিতাব আছে এটি হচ্ছে তাদের তরিকা বোখারি মুসলিমে আছে কিন্তু ওটা আমাদের হবে না আমাদের মজাবের দলিল আছে ওই তাহাবিতে আছে ও মহাত্ম মোহাম্মদে আছে ওই ইবিন মাজাতে আছে না হয় দারাকতনিতে আছে না হয় বাইহাকিতে আছে এইরকম ভাবে হাদিস পড়ানো হয় আর সহি সহি হাদিস থেকে দূরে সরিয়ে দেওয়া হয় কারণ হাদিসের শিক্ষা যেমন ভাবে দিতে হবে সালাফে সালেহীন মহাদিসের কারণে যেভাবে শিখেছেন সেইভাবে শেখানো হয় না প্রথম থেকে যদি হাদিস শেখানো হইতো তাহলে তার চিত্রই অন্যরকম হইতো হাদিস হাদিস হাদিসের উপর আমল আল্লাহর কথার উপর আমল আর রসুল্লাহামের বাণী এবং কর্মের ওপর আমল আমলের ওপর আমল হইত কিছু ভাইরা রয়েছেন যারা শুরু থেকে হাদিস পড়ান সাত আট বছর ধরে তারা হাদিস পড়ান আজকাল নতুন সিলেবাসে প্রথম চল্লিশ হাদিস পড়ান তারপরে বলগুল মারাম পড়ান বা অমদাতুল হাকাম পড়ান তারপরে মিসকাত পড়ান তারপরে এক বছরে তিরমিজি পড়েন আর এক বছরে আবু দাউদানাসাই পড়েন তারপরে গিয়ে বোখারি মুসলিম এইভাবে যারা পড়ান পাঁচ বছর সাত বছরে হাদিস পড়লে মোটামুটি একটা অবস্থায় পৌঁছা যেতে পারে যদিও এতে হাদিসের পণ্ডিত হওয়া যায় না কারণ ভারত বাংলাদেশ পাকিস্তান এইসব দেশেরই আমরা মানুষ এই সব দেশে হাদিসের সনদ পড়ানো হয় না মানে সহি জয়ীফ কেমন করে হয় এই সাবজেক্টটা পড়ানো হয় না তারপরে অর্থ মতন তার সারা ব্যাখ্যা মোটামুটি কিছু দূর এগিয়ে যাওয়া যেতে পারে যদি ভালো মেধা শক্তিওয়ালা ছেলে হয় তো ইমাম বখারি রহমতুল্লাহ আল্লাহ দশ বছর বা আকাল বা দশ বছরের কম বয়স তখনই হাদিস মুখস্থ করা শুরু করেছিলেন প্রথম সফর নিজের এলাকায় যে সব হাদিসের পন্ডিতরা ছিলেন বোখারায় বোখারার আশেপাশে ওখান থেকে শিখা হয়ে গেছে এখন দূরে যেতে হবে আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করেছি ওই রকম করেছি আমার মনে পড়ছে উনিশশো চুয়াত্তর পঁচাত্তরের কথা একাত্তরের পরে উনিশশো চুয়াত্তর পঁচাত্তরে মামার বাড়ি পড়াশোনা করতাম থেকে মাদ্রাসায় ওই দুশ্রীতিশ্রী পর্যন্ত ছোট মাদ্রাসা ওখানে মামার বাড়ি থাকি খেলাধুলা করি আর পড়ি ওখানে তো আর কেউ কিছু বলার নেই হ্যাঁ, আব্বারও খোঁজ খবর নেই তারপরে আব্বা জানবি কি করে মামারা তো বলবে না কারণ জানে যে বললে তো অসুবিধা তো ওখানে থেকে কোন রকম খেলাধুলা করে পড়লাম তারপরে যেতে হবে বয়স তখন বারো বছর তেরো বছর সাহস হয় না সাহস হয় না বিদেশে যাওয়ার এখন লজিং খেতে হবে আর অপরের বাড়ি মাদ্রাসার বোর্ডিং এ থাকতে হবে ওখানে কেউ চেনার পরিচয় নেই বারো তেরো বছর বয়সে বড়ই চিন্তার বিষয় কেমন করে যাব। কিন্তু যেতে বাধ্য হইলাম এখন এখানকার পড়া শেষ যেতে হবে গিয়ে রাত্রে উঠে কান্না করতাম রাত্রি এগারোটা বারোটা একটাই সবাই ছাত্ররা শুয়ে আছে আর ঘুম ভেঙে যেত কান্না করতাম মায়ের কথা মনে পড়তো বাবার কথা মনে পড়তো বাড়ির কথা মনে পড়তো কোথায় শুয়ে আছি কান্না করতাম মনে আছে ওই জীবন পঁচাত্তর ছিয়াত্তরের ঘটনা তো বিদেশে না গেলে কোরআন এবং হাদিসের শিক্ষা হয় না বাড়িতে থেকে শিক্ষা হবে না আপনার এমন গ্রামে বাড়ি সেখানে হয়তো বড় মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান নেই সহি শিক্ষা নেই ভেজালা শিক্ষা রয়েছে তাহলে সহি শিক্ষার জন্য দূরে সফর করতে হবে এমাম বখারি রহমতুল্লাহ দুইশো দশ হিজড়িতে প্রথম সফর শুরু করলেন দূর দূরন্তের হাদিস তলব করার জন্য হাদিস শিক্ষার জন্য তখন কার যুগে মাদ্রাসায় বসে হাদিস শিখা হয়তো আজকালকার জামানার মতো নয় যে একটা মাদ্রাসায় চলে গেছি ক্লাস হচ্ছে ছয়টা সাতটা আটটা সাবজেক্ট আছে বিভিন্ন ওস্তাদ আছে পড়াচ্ছেন একই জায়গায় বসে আরামে খাচ্ছি জাগিয়ে খাচ্ছি লজিং এ অথবা বোর্ডিং এ খাচ্ছি না এরকম ছিল না কিরকম নিয়ম ছিল তাহলে শুনতে পেলেন যে বাগদাদে বা বাসরাতে বা কুফাতে শামে দামেশকে এইরকম বিভিন্ন শহরে সান আতে ইয়ামানে অমুক অমুক শহরে দুজন একজন মহাদিস আছেন যারা হাদিস বর্ণনা করেন আর তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বা মসজিদে মসজিদে গিয়ে উঠতে হবে তাদের সাথে সাক্ষাৎ করতে হবে কলম নিয়ে আর কালির দত নিয়ে আজকালকার জামানার কলম না কালির দতলা কলম দেখেছেন না ডুবিয়ে ডুবিয়ে লিখা হ্যাঁ লিখেছি আমরা লিখি ছোট কালে কালির দতে ডুবাবেন আর লিখবেন কঞ্চির কলম এইসব নিয়ে প্রস্তুত আর কাগজ টাগজ নিয়ে যদি কাগজের যুগ থাকে তাহলে কাগজের যুগ না হলে হারুন রহমতুল্লাহ আলী বাদশার জমানে মনে হয় প্রথম কাগজ হয়েছে তার আগে কাগজ ছিল না হ্যাঁ পাতায় পাথরে হ্যাঁ এইভাবে বিভিন্ন কিছুতে গাছের ছালে বাকলে এসব লিখা হইত চামড়ায় চামড়ায় লিখা হইতো নবী করিম অনেক চিঠি পাণ্ডুলিপি চামড়ায় রয়েছে চামড়াকে শোধন করে পাক করে তাতে শুকিয়ে তাতে লিখা হয়তো তো এইভাবে কত কষ্ট করে তারা হাদিস লিখেছেন এবং মাদ্রাসায় নয় মসজিদে মসজিদে গেছেন যে অমুক মসজিদে নামাজ পড়েন একজন মহাদেশ বা হাদিসের বর্ণনাকারী ওখানে গিয়েছেন তার কাছ থেকে হাদিস লিখেছেন এইভাবে তিনি সফর শুরু করেছেন দুইশো দশ হিজড়িতে দূর দূরান্তের সফর শুরু করেছেন জন্ম কত সালে বললাম একশো চুরানব্বই দুইশো দশে তাহলে ষোলো বছর বয়সে দূর দূরন্তের সফর কোথায় উজবেকিস্তানে বাড়িয়া সফর করে চলে এসছেন বাগদাদ হ্যাঁ দুই হাজার তিন হাজার চার হাজার কিলোমিটার দূরে সামদেশে চলে গেছেন চলে এসছেন মাক্কা সফর করে এমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার সফর সম্পর্কে সংক্ষেপে আমি উল্লেখ করেছি বলছেন দেখাল তো শাম আমি হাদিসের এলম হাসিল করার জন্য শাম দেশে দাখিল হইলাম শাম দেশ মানে তখনকার শাম দেশ এখনকার শাম দেশ যেটাকে সিরিয়া বলছে তখনকার সামদেশ শুধু সিরিয়া নয় তখনকার সামদেশ বৃহৎ সামদেশ যেমন রোম আপনার পারস্য সাম্রাজ্য খুব বড় বিশাল ছিল ওইরকমই সামদেশ মানে তখনকার যুগে জর্ডন আজকালকার ফিলিস্তিন শাম মানে সিরিয়া লেবানন সবগুলি দেশ তাতে সামিল সাম দেশে দাখিল হইলাম মানে সাম দেশে মানে দামেস্ক হইতে পারে ফিলিস্তিনে বাইতুল মকাদ্দাসে হইতে পারে অর্দুনের যে আম্মান রয়েছে সেখানেও হইতে পারে বিভিন্ন এলাকায় যেখানে যেখানে শুনেছেন যে ওখানে হাদিসের বর্ণনাকারীরা আছেন তাদের কাছ থেকে হাদিস পাওয়া যেতে পারে সফর করেছেন সাম দেশের বলছেন আমি সফর করলাম শাম মেসের মেসরের মেসর চলে গেলেন অল জাজিরা জাজিরা অর্থাৎ মক্কা মদিনার এলাকা জাজিরা আরব সফর করেছেন মারাতাইন দুই দুইবার করে আমি এলিম হাসিল করার জন্য সফর করেছি একবার নয় কোথায় বোখারা থেকে বেরিয়ে একবার সফর করেছেন হাদিস তলব করেছেন আবার ফিরে গেছেন আবার আমার সাথে দেখা করেছেন আবার ফিরে এসেছেন দ্বিতীয়বার এইভাবে ওয়াইল আল বাসরা আর বা রাত বাসরা পর্যন্ত চার চারবার করে আমি সফর করেছি বাসরা কোথায় এরাকে চারবার করে সফর করেছেন সুদূর উজবেকিস্তান থেকে ওয়াকাম তো বিল হেজাজ সিদ্ধাসানাওয়াত আর হেজাজ মক্কা মদিনার এলাকায় আমি ছয় বছর দীর্ঘ সময় ধরে এলম হাসিল করেছি আমরা চার বছর মদিনা পড়াশোনা করে মনে করি কত পড়াশোনা করেছি হ্যাঁ? অনেকে সারা জীবনে টোটাল পড়াশোনা কমে মাদ্রাসা আট বছর করেছেন তারপর আর এলএম শিখতে চান আর কিছু শিখার প্রয়োজনই মনে করেন না অথচ তৌহিদ কি কত প্রকার হয়তো জানেন কেন জানেন কারণ এই শিক্ষা মাদ্রাসা হয় না আমি তো সেই মাদ্রাসায় দুই দুবার করে ফারিগ হয়ে এসেছি তহিদ কত প্রকার তা ওখানে শিখে নেই এখানে শিখা হয়েছে শির কত প্রকার কুফুরি কত প্রকার নেফাক মোনাফিকি কত প্রকার এগুলো হচ্ছে আকিদার বিষয় ইমানের স্তম্ভগুলির ব্যাখ্যা ইসলামের স্তম্ভের ব্যাখ্যা ওইভাবে পড়ানো হয় না যেভাবে পড়লে আকিরা মজবুত হবে ইমান মজবুত হবে যেইভাবে পড়াশোনা করলে আপনার ইসলামের ভিত মজবুত হবে কি আপনাকে শির্ক বিদাতে নিয়ে যেতে পারবে না শির্ক বিদাত কেন করছে মাদ্রাসা পড়াশোনা করার পরে শির্ক বিদাত করছে কারণ ভিত মজবুত নয় পড়াশোনা হয়েছে কিন্তু ভিত মজবুত নাই তখন গাছ দুর্বল একটু ঝড় বাতাসে এদিক সেদিক হয়ে যাচ্ছে ছয় বছর ধরে হেজাজ মক্কা মদিনা এলম হাসিল করার জন্য তিনি অবস্থান করেন ওয়ালা ওহসি কাম দাখাল তু এলাল কুফা ওয়াল বাগদাদ মাল মুহাদ্দিসিন আর আমি গনে রাখতে পারিনি যে কতবার বাগদাদে আর কুফাই গিয়েছি অসংখ্যবার বাগদাদ কুফা গিয়েছি মুহাদ্দিসিনদের সাথে কারণ সেই যুগে বাগদাদ ছিল এলমের রাজধানী বিদ্যার রাজধানী আব্বাসী খেলাফতের জামানা ছিল আর সেই সময় বিশাল যে মুসলিম খেলাফত আব্বাসী খেলাফত এই বিশাল খেলাফতের রাজধানী ছিল বাগদাদ এই বাগদাদে বড় বড় মহাদ্দেসিনরা থাকতেন সেখানে মহাদ্দেসিনদের সাথে বা মহাদ্দেসিনরা সেখানে যেতেন তখন তাদের সাথ ধরে নিতাম এলম হাসিল করার জন্য বাল্য জীবন থেকে তিনি হাদিস মুখস্থ করতেন আর মহাদ্দেসিনদের সাথে ঘোরাফেরা করতেন মহাদ্দেসিনদের পিছনে পিছনে থাকতেন এলম হাসিল করার জন্য একবারের ঘটনা তার সাথী সঙ্গীদের সাথে এমনিতে অভাবী ছেলে গরিবের ছেলে ছিলেন এতিম ছেলে তো তিনি হাদিস শোনার জন্য ওস্তাদের কাছে মহাদেশের কাছে হাজির হইতেন খালি হাতে কলম নেই খাতা নেই লেখার কোনো ব্যবস্থা নেই আর অন্য অন্যরা হাদিস শুনছে লিখছে তাহলে সাথী সঙ্গীরা কি করতে পারে চিন্তা করুন দেখি ঠাট্টা মজা করবে না সাথীর সঙ্গে সবাই লিখছে কলম আছে খাতা আছে সবাই নোট করছে যে আমরা শুনছি আর নোট করছি কারণ ভুলে যেতে পারি এদিক সেদিক হতে পারে নোট করছি আমরা আর তুমি কি কাজে আসছো খাতা নেই কলম নেই কিছু নেই বসে থাকো তুমি কি করবে তুমি যাবে এখান থেকে আবার ভুলে যাবে শোনা না শোনা সমান হয়ে যাবে তোমার তো সাথী সঙ্গীরা ঠাট্টা মজা করতো সবাই তাকে নিয়ে কাজ আছে খামাখাতে এসে বসে থাকো আবার চলে যাও কিছু লিখো না কিছুই করো না ঠাট্টা মজাক করে একদিন তিনি বললেন যে তোমরা খুব আমাকে ঠাট্টা মজাক করে বিরক্ত করলে নিয়ে আসো তোমাদের খাতা কি কি লিখেছো তোমরা সাথীদেরকে বলছে সব সাথী বড় বড় সাথী সব তিনি সবচেয়ে বয়সে ছোট যে নিয়ে আসো তোমরা খাতাতে কত কি লিখেছো ওস্তাদের কাছে যা লেখা হয়েছে শত শত হাদিস লেখা হয়েছে যে খাতা ধরো আর আমি পড়ছি এই যতদিন তোমরা আমার সাথে শিখলে যতগুলি হাদিস তোমরা মুখস্থ কিছু মুখস্থ করেছো কিছু লিখে রেখেছো তোমরা খাতা ধরো তোমাদের মুখস্থ থেকে নয় খাতা ধরো কি কি লিখে রেখেছো আর আমি পড়ে শোনাচ্ছি আর শুধু হাদিসের মতন নয় আজকালকার যুগের হাদিস মুখস্থ আমাদের মানে কি যাদেরই মুখস্থ আছে অধিকাংশ তো মুখস্থই নেই হাদিসে শুধু বাংলা তর্জমা করেন আর উর্দু তর্জমা করেন বক্তারা করেন না আরবি হাদিস পড়ার মতো ক্ষমতা আজকাল আলেম বক্তা খুব পাওয়াই মুশকিল তারপরে যারাও পড়েন তারা সনদ মুখস্থ নেই কি মুখস্থ আছে কালা রসুল্লাহ সাল্লাম বনি আল ইসলাম আল্লাহ খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহ হ্যাঁ কালা রসুল্লাহ সাল্লাম ইন্নাম আল্লাহ আমাল বিনিয়া তাই না কালা রসুল্লাহ আল আল মুসলিম মিল্লিসানি কালা রসুল্লাহ সাল্লাম থেকে শুরু করলাম মতন মানে হাদিসের যেটি বিষয়বস্তু আর হাদিসের সিলসিলা সনদ প্রথম কথা এর বর্ণনাকারী কে যে হাদিস তিনটি হাদিস বললাম বর্ণনাকারী কে যদি জিজ্ঞাসা করা হয় মহা মুশকিল সাহাবি বর্ণনাকারী তারপর এর নামই শুধু সনদ না সাহাবি থেকে শুনলেন কোন তাবেই কজন তাবেই আবার তাবেই থেকে কে বর্ণনা করেছেন অন্য ছোট তাবেই না তাবা তাবেই তাবা তাবেই থেকে কে বর্ণনা করেছেন তারপর ইমাম বোখারি পর্যন্ত এই হাদিস কি করে পৌঁছিল বা ইমাম মুসলিম পর্যন্ত কি করে পৌঁছিল সিলসিলা সনদ সূত্র পরস্পর এমাম বোখারি তো সরাসরি আল্লাহ নবীর কাছে শুনেনি আর সাহাবির কাছে শুনেনি সেই জামানা পাননি একশো চৌরানব্বই পরে জন্ম হিজরতের একশো চৌরানব্বই বছর পরে তার মানে রাসুল্লাহামের ইন্তকালের একশো চৌরাশি বছর একশো চৌরাশি আল্লাহ নবী সাল্লামের এতেকালের একশো চৌরাশি বছর পরে তার জন্মই হচ্ছে তাহলে এই যে একশো চৌরাশি বছর ধরে হাদিসটা কার মুখ থেকে এইভাবে এমাম বুখারি পর্যন্ত পৌঁছল এর নাম হচ্ছে সনদ বুখারি মুসলিম আবুদাউ তিরমিজে নাসাহির যে অরিজিনাল কিতাবগুলি খুললে হয়তো বাংলা তর্জমাতে সনদ উল্লেখ করেনি কারণ কিতাব বড় হয়ে যাবে সেজন্য সনদবিহীন হাদিসটা উল্লেখ করে দিয়ে তর্জমা করে দিয়েছে কাল হাদাসানা ফুলানুন ইমাম বুখারি বলছেন আমাকে হাদিস শুনিয়েছেন আমার ওস্তাদ অমুক আমার ওস্তাদকে শুনেছেন তার ওস্তাদ অমুক তার ওস্তাদকে তার শুনিয়েছেন তার ওস্তাদ অমুক এই করে তাবেই শুনে শুনেছেন তাবেই শুনেছেন সাহাবি থেকে সাহাবি অমুক সাহাবি শুনেছেন সাল্লাম থেকে এর নাম হচ্ছে সনদ সনদ সহ তারা মুখস্থ করতেন সনদ সহ মুখস্থ সনদের নাম মুখস্থ করা অত সহজ একটা ঘটনা যদি ঘটে আজকে দাম্মাম শহরে আর ওই ঘটনাটি সরাসরি আপনি দেখেননি তিনজনের মাধ্যমে বা চারজনের মাধ্যমে শুনেছেন একজন লোক শুনেছে শোনার পরে এসে নিচে বলেছে নিচে বলেছে নিচে একজন লোক শুনেছে ও আবার এসে সিঁড়িতে বলে চলে গেছে ওই সিঁড়ি থেকে এসে আরেকজন এসে বলছে আপনাকে চার পাঁচজন হয়ে গেল না তারপরে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা ঘটনাটা কেমন করে জানলেন যে মারামারি হয়েছে বা একটা কোনো ঘটনা ঘটেছে বা এখানে ধরাধরি হয়েছে কোনো অপরাধ করছিল ধরেছে যে কোনো একটা ঘটনা হোক না কেন কিন্তু কয়েক মাধ্যম দিয়ে আপনার কাছে খবরটি আসলো যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কার মুখে শুনলেন তখন প্রথম খানি বলবেন যে হ্যাঁ একটা লোক বলে জানি না লোকটিকে চিনি না তাহলে যাকে চেনেন না হইতে পারে সে মৃত্যু হতে পারে তার স্মৃতি শক্তি দুর্বল তিলকে তাল করার লোক শুনেছে একরকম বললো আর একরকম হইতে পারে নাকি মরিচ মশলা দিয়ে একটু সাজিয়ে সুজিয়ে বাড়াবাড়ি করে বললো বা বুঝতে ঠিকভাবে উল্টো পাল্টা করে বললো মেলা রকম হইতে পারে এইভাবে হাদিস জয়ীফ আর জাল হয়েছে এ মাধ্যমগুলিতে গিয়ে একজন যদি দিনদারিতে কম হয় স্মৃতি শক্তিতে দুর্বল হয় অথবা মিথ্যা বলা অহরহ অভ্যাস যাদের খুব বেশি কথা বলা অভ্যাস তারা ভুল করেও বেশি করে না যত বেশি কথা বলবেন জবান এমন জিনিস যে যত ঠান্ডা রাখবেন তত ঠান্ডা থাকবে যত বেশি বলবেন তত বেশি ভুল হবে বিশেষ করে যদি তার সাথে এলম না থাকে কোরআন এবং হাদিসের আর তাকুয়া পরেশগারি না থাকে তো ভুল হওয়া স্বাভাবিক এই জবানের তো এইখানে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি ঠিক আছে একজনের মনে আছে আপনাকে শোনালো অমুক ও আবার কাছে কাছ থেকে শুনলো ভাই জানি না অথবা আর একজন লোক নাম কি বলতে কি বলে ফেললেন আপনি এখানে তিনজনের মধ্যে গোলমাল করে ফেললেন একটির সনদ আপনার মনে নেই যে একটা ঘটনা আজকে ঘটেছে ঘটনাটা যে তিনজনের মাধ্যমে শোনালেন আপনি তাদের নাম কি তাই আপনার মুখস্থ নেই ভাই বলেছিল হয়তো বলছেন নাম বলেছিল কিন্তু ভাই ভুলে গেছি মাত্র আধা ঘন্টা আগে শুনেছেন নাম বলেছিল কার কাছ থেকে ও শুনলো ও আবার কার কাছ থেকে শুনলো তিন চারজনের নাম বলেছিল কিন্তু আমি সবার নাম ভুলে গেছি আমাদের অবস্থা এরকম নয় আমাদের স্মৃতি শক্তি এত দুর্বল হয়ে গেছে আমাদের পাপের কারণে গুনহার কারণে আর দুনিয়ায় আমরা ডুবে গেছি দুনিয়া দুনিয়া দুনিয়া এই জন্য এলম আমরা ভুলে গেছি মনে থাকে না আমাদের সনদ সহ হাদিস লিখতেন তখনকার জামানার মহাদ্দেশিনগণ এবং লিখাতেন ছাত্রদেরকে বলেন সাথীদেরকে যে তোমরা তোমাদের খাতাগুলি ধরো আর আমি হাদিস পড়ে শুনেছি যতগুলি হাদিস শুনেছি একটা একটা করে আর তরতিবের সাথে অমুক দিনে এতটি হাদিস শুনেছি দশটা বিশটা পঁচিশটা ত্রিশটা হাদিস শুনেছি শোনো শুরু থেকে আর তরতিবের উল্টো পাল্টা না আগে পরে করে না যেইভাবে তোমরা ওস্তাদের কাছ থেকে লিখেছো ওইভাবে আমি শোনাচ্ছি কালা হাদাসানা ফোলান নান ফোলানি নান ফোলানি নান ফোলানি আনাবি হরারে তান রসুল্লাহ সাল্লাম আও শোনানো হলো এইভাবে এক এক করে সমস্ত হাদিসগুলি তারা খাতা ধরে আছে এরকম করে হ্যাঁ আর তিনি সব হাদিসগুলি শুনিয়ে দিলেন আশ্চর্য হয়ে গেল সাথী সঙ্গীর আরে এই মোহাম্মদ কে তো আমরা ঠাট্টা মজা করতাম একে তো আমরা হেউ প্রতিপন্ন করতাম পাগল বলতাম যে খাতা নেই কালি নেই কলম নেই আর ওস্তাদের সামনে বসে কি করছে ভুলে যাবে সব মুখস্থ আছে আর আমাদের তো কিছুই তেমন মুখস্থ নেই সব খাতে আছে বাড়ি গিয়ে কখন মুখস্থ করবো এই চিন্তা করছি আমরা আল্লাহ আকবার এই জন্য ইমাম বখারি রহমতুল্লাহ আলী সম্পর্কে মহাদিস মন্তব্য করতে গিয়ে বলেছেন যে ইন্নামা হলে কালিল হাদিস তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন হাদিসের খেদমতের জন্য হাদিসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলম স্পেশালি